যারা আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন সংরক্ষণ হিফাজত ও নিজেদের জানমালের সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির জন্য প্রস্তুত থাকেন আল্লাহ সুবাহনওয়া তালা সুরা বাকারার একশো তেরাশি নম্বর আয়াতে ইরশাদ করেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم لعلكم تتقون হে ইমানদারগণ তোমাদের জন্য সাওম ফরস করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের ওপর ফরস করা হয়েছিল যাতে তোমরা তাকোয়ার অধিকারী হতে পারো প্রিয় উপস্থিতি এই সেই মহিমান্বিত মাস যে মাসে আল্লাহ সুবাহানহা তালা সত্য মিথ্যার পার্থক্যকারী তথা ফুরকন হিসেবে আল কুরআন নাজিল করেছেন আল্লাহ সুবাহানহা তালা সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে ফরমান شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات وبينات من الهدى والفرقان মাহে রমজান এ মাসেই নাজিল হয়েছে আল কুরআন যা মানব জাতির জন্য হৃদায়ত উজ্জ্বল দৃষ্টান্ত এবং ফুরকন প্রিয় উপস্থিতি আজ বিশ্বের প্রান্তে প্রান্তে আনাচে কানাচে ইসলামের যে দীপ্তমান প্রদীপ পরিলক্ষিত হচ্ছে তার গোড়ায় দেওয়া হয়েছে বদরের শাহাদাত বরণকারী চোদ্দ জন মর্দে মুমিনের তপ্ত খুন ফুরকন তথা আল কুরআন নাজিলের এই মহিমান্বিত মাস রমজানে আল্লাহ সুবাহানুয়া তালা মুমিনদেরকে আরেকটি ফুরকন দান করেছিলেন আর তা হচ্ছে বদরের যুদ্ধ আল্লাহ সুবাহানুয়া তালা সুরা আনফালের একচল্লিশ নম্বর আয়তে বদরের যুদ্ধের দিনকে ইয়াউমুল ফুরকন তথা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন হিসেবে আখ্যায়িত করেছেন দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজানে মদিনা থেকে আশি মাইল দূরে সংঘটিত হকবাতিলের লড়াই সত্য মিথ্যার চূড়ান্তকারী লড়াই শক্তিশালী সুসজ্জিত এক হাজার মুষ্টিকদের মোকাবেলায় দুর্বল নিরস্ত্র তিনশো জন সাহাবাই কিরামের অসম যুদ্ধটি ছিল ইসলাম রক্ষার একটি চূড়ান্ত পর্যায়ের লড়াই কারণ বদরের পূর্বরাত্রে আল্লাহর কাছে তার হাবিব সাল্লাহ আলহ্লাম দোয়া করে বলেছিলেন হে আল্লাহ এই লোকগুলো যদি শেষ হয়ে যায় তবে তোমার এই জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোমার দিন হিফাজতকারী কেউ হয়তো থাকবে না প্রিয় উপস্থিতি ইতিহাস আমাদের জানা মহান আল্লাহ তালা আসমান থেকে ফিরিস্তা নাজিলের মাধ্যমে দিনের হিফাজত করেছিলেন এই রমজান মাসে কিন্তু অনুরূপভাবে এই দিনের বিজয় দানও করেছিলেন রমজান মাসে অষ্টম হিজড়ির দশই রমজান দশ হাজার সুসজ্জিত মুজাহিদ বাহিনী নিয়ে মদিনা থেকে রওনা হয়ে তেইশে রমজান তাকোয়া ও ইমানের ওপর ভর করে আট বছর পূর্বে রাতের আধারে পালিয়ে যাওয়া সাহাবাই কিরাম বীরের বেশে মক্কা বিজয় করেন এটি ছিল ইসলামের এক ঐতিহাসিক বিজয় মহান আল্লাহ তালার ঘরকে নাপাক মূর্তি থেকে পবিত্র করা মুসলিম জীবনের এক তাৎপর্যপূর্ণ ঘটনা এই রমজান বিজয়ের মাস হিসেবে সাধারণত আমাদেরকে এক শ্রেণীর মানুষ অন্য একটি মাসকে নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে উদ্বুদ্ধ করে কিন্তু তাদের কাছে মুসলিম হিসেবে রমজান নিয়ে কোনো চেতনা নেই কোনো প্রচারণা নেই নেই কোনো উদ্বুদ্ধকরণ বার্তা অথচ বিজয় ও জিহাদের প্রশিক্ষণের মাস হিসেবে রমজানের তাৎপর্য ও শিক্ষাকে কাজে লাগাতে পারলে আমরা আবার সারা বিশ্বের সমস্ত শয়তানি শক্তিকে পরাজিত করতে সক্ষম হব আমাদের সামনে কেউ দাঁড়ানো দুঃসাহস করবে না ফিরে পাব আবার পূর্বের শৌর্য বীর্য জাতি হিসেবে আবার নবইমানি শক্তিতে বলিয়ান হব তাই তন্ত্রমন্ত্রের চেতনা বাদ দিয়ে বিজয়ের মাস হিসেবে বিনা বাক্য ব্যয়ে সকল মুসলমানকে স্বীকার করতেই হবে যে কেবলমাত্র বিজয়ের মাস রমজান প্রিয় উপস্থিতি শুধু বদর যুদ্ধ মক্কা বিজয়ের সাথেই রমজানের সাফল্য সীমাবদ্ধ নয় বরং ইসলামের ইতিহাসে প্রতিটি পরতে পরতে রয়েছে রমজানের সাথে জিহাদের বিজয়ের একটি ওতপ্রোত সম্পর্ক ইসলামের ইতিহাসে রমজান হল মুসলিমদের শক্তি ও বিজয়ের প্রতীকী মাস তার মধ্যে প্রথম হিজড়ির রমজান মাসে হজরত হামজা ও হারেস রাজিউল্লাহ তালা আনহুমায়ের নেতৃত্বে দুটি সফল অভিযান সংঘটিত হয় দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ যা ইসলামের অনন্য বিজয় ষষ্ঠ হিজড়ির রমজান মাসে সংঘটিত হয় বনি ফাজারার বিরুদ্ধে যুদ্ধ সপ্তম হিজড়ির রমজান মাসে গালিব বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালাহের নেতৃত্বে জোহানা গোত্রের বিরুদ্ধে জয় অষ্টম হিজড়ির তেইশে রমজান মুসলমানদের জন্য অর্জিত হয় ঐতিহাসিক মক্কা বিজয় নবম হিজড়ির রমজানে পরিচালিত হয় তাবুকের ঐতিহাসিক অভিযান প্রিয় উপস্থিতি এই তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের জামানার অবস্থা তারপরও যুগে যুগে মুসলিম মুজাহিদগণ এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন রমজানকে ইসলাম রক্ষা ও ইসলামের বিজয়ের উপযুক্ত মাস হিসেবে গ্রহণ করেছিলেন পনেরোই হিজড়ির তেরোই রমজান জেরুজালেম বিজয় হয় একই বছরের একই মাসে কাদিসিয়াও বিজয় অর্জন হয় বিশে হিজড়ি দোসরাই রমজান ব্যাবিলন দুর্গ অবরোধ করে তা বিজয় করেন প্রিয় উপস্থিতি এছাড়া আরও অসংখ্য যুদ্ধ বিজয়ে খোলাফায় রাশিদিনের জামানায় রমজান মাসে হয়েছিল যা ইতিহাসের পাতায় পরিপূর্ণ বিজয়ের মাস রমজান ইতিহাসের পাতায় নজর বুলালে কথাটির যথার্থতা খুঁজে পাওয়া যায় বিরানব্বই হিজড়ি রমজানের বিজয় অর্জন হয় স্পেনের আংশিক এলাকা তিরানব্বই হিজড়ি নয় রমজান সমগ্র স্পেন মুসলমানদের অধীনে চলে আসে অর্জিত হয় আর এক ঐতিহাসিক বিজয় প্রিয় উপস্থিতি ছিয়ানব্বই হিজড়ি রমজানে সিন্ধু বিজয় হয় দুশো বারোই হিজড়ি রমজানে বিজয় হয় ইটালির সিসিলি দ্বীপ দুশো তেইশি হিজড়ি ছয় রমজানে বিজয় হয় আমুরিয়া চারশো তেষট্টি হিজড়ি পঁচিশে রমজান বাইজেন্টাইন বিজয় হয় মুসলিম মুজাহিদগণের হাতে চারশো পঁয়ষট্টি হিজড়ির রমজান মাসে মুসলিম সেনাবাহিনী চীনের জায়দুন নদীতে পুল নির্মাণ করে অভিযান পরিচালনা করেন এই বিশাল পুল নির্মাণও ছিল ইতিহাসের বিরাট বিজয় পাঁচশো বত্রিশ হিজড়ি রমজান মাসে বিজয় অর্জিত হয় সিরিয়ার আলেপ্পো শহর পাঁচশো তেরাশি হিজড়ি রমজানে বিজয় হয় মুসলমানের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস প্রিয় উপস্থিতি ছয়শো আটান্ন হিজড়ি পঁচিশে রমজান ইসলামের জঘন্যতম দুশ্মন তাতারদের সাথে এক ঐতিহাসিক লড়াইয়ে অবতীর্ণ হয় মুসলিম বাহিনী লড়াইয়ে আইনজালুতের ঐতিহাসিক ময়দানে বর্বর তাতারি বাহিনীকে ছিন্ন ভিন্ন করে ইসলাম ও মুসলিমদের বিজয় নিশ্চিত হয় তারপর ছয়শো ছেষট্টি হিজড়ির রমজানে তাতারিদের থেকে তুরস্ক বিজয় করে আরেক ইতিহাস স্থাপন করেন মুজাহিদগণ সাতশো দুই হিজড়ি রমজান মাসে দক্ষিণ দামেস্ক বিজয় করেন চারশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের রমজান মাসে মুজাহিদদের হাতে বিজয় হয় কনস্টান্টিনোপোল তাই বলবো রমজানের জানা অজানা যত বিজয় ঘটনায় ঘটুক তার পিছনে শক্তিশালী হাতিয়ার ছিল রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা তাকোয়া ও ত্যাগের হাতিয়ার এই হাতিয়ারই একজন মুমিনকে আল্লাদ্রোহী সকল শক্তি ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির ভয় থেকে মুক্ত করে এবং সকল প্রকার কষ্ট সহ্যের যোগ্যতা প্রদান করে আসুন আমরা রমজানের তাকোয়া ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে জিহাদের হাতিয়ারকে সম্বল করে বাতিলের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করি হয়তো তারই বরকতে বিপর্যস্ত মুসলিম জাতি মাথা তুলে দাঁড়াবে এবং গৌরব ফিরে পাবে আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন